আজ আমি আপনাদের উম্মে সুলাইম রাজি আল্লাহ আনহার নবী প্রেমের গল্প শোনাব রসুল সাল্লাহ আলী হাসাল্লাম যে ঘরে পা রাখতেন আকাশ পৃথিবী তার প্রতি ঈর্ষা করত তাই মাঝে মধ্যে রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বিভিন্ন সাহাবি ও সাহাবিয়ার ঘরে গমন করতেন বিশ্রাম করতেন তারা তখন যেন হাতে আকাশের চাপ পেতেন আনন্দের বন্যা বয়ে যেত তাদের হৃদয় জুড়ে হজরত উম্মে সুলাইম রাজি আল্লাহ তাল আনহা ছিলেন প্রিয়তম নবী সাল্লাহ আলী ওসাল্লামের অনুরক্তদের অন্যতম প্রিয়তম রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি তার ভালোবাসা এত প্রবল ও পক্ক ছিল যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তার ঘরে দুপুরে কখনো বিশ্রামে গেলে গরমের প্রচণ্ডতায় যখন রসুল সাল্লাহ আলী ওসাল্লামের নুরানি বদন থেকে মুক্তার দানার মতো শ্বেত বিন্দু ঝরে পড়ত উম্মে সুলাইম রাদি আল্লাহ তাল আনহা তখন ওই সুবাসিত গন্ধমুদির ঘর্মবিন্দুগুলো সযতনে তুলে রাখতেন শিশিতে সন্তর্পণে সংরক্ষণ করতেন ভেঙে পড়া চুলগুলো পর্যন্ত অমূল্য এই সঞ্চয়ের কাছে আকাশ বাতাস সোনাদানা কি ছাই নবী সাল্লাহ আলী ওসাল্লাম তৃষ্ণার্ত ডাকলেন উম্মে সুলাইমকে উম্মে সুলাইম পানি দাও উম্মে সুলাইম রাজি আল্লাহ আনহা মশক থেকে পানি ঢালতে শুরু করলেন নবী সাল্লাহ আলী ওসাল্লাম বাধা দিয়ে বললেন ঢালতে হবে না পুরো মশকটাই আমার কাছে দাও মশক তুলে দিলেন নবীজির খেদমতে নবী সাল্লাহ আলী ওসাল্লাম মশকের মুখে মুখ রেখে পানি পান করলেন হুজুর সাল্লাহ আলী ওসাল্লাম চলে যাবার পর উম্মি সুলাইম রাজি আল্লাহ আনহা মশকের মুখটি কেটে নিজের কাছে রেখে দিলেন প্রিয়তম নবীর পবিত্র মুখের স্পর্শে ধন্য এই অমর স্মৃতি কি অন্য কারো ব্যবহারে দেয়া যায় তাছাড়া এই একখণ্ড স্মৃতি তো জীবনের শ্রেষ্ঠ সংগ্রহ বিখ্যাত সাহাবি হজরত আনাস আলী আল্লাহ তালানহা এই উম্মে সুলাইমিনী হৃদয়ের দুলাল হজরত আনাসের মাথার চুলগুলো বেশ বড় হয়ে পড়েছে ভাবছিলেন কেটে ফেলবেন মাকে জানালেন সেই ইচ্ছের কথা মা মমতা ভরা কণ্ঠে বললেন না বাবা চুলগুলো কেটো না কারণ তোমার এই চুলগুলো প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সহস্তে ধরেছেন স্পর্শ করেছেন প্রিয়তমের ছোঁয়া ধন্য স্মৃতির কর্তন সংবাদ যেন তার ভেতরটাকে প্রচন্ড ভূকম্পের মতো কাঁপিয়ে তুলেছে আহা কত গভীর সেই মমতা জীবনের শেষ সময়ে যখন উপস্থিত তখন তিনি একটি পত্র লেখালেন তাতে এও লেখালেন প্রিয়তম নবী সাল্লাহ আলী হোসাল্লামের সুরভিত যে ঘামের বিন্দুগুলো আমি শিশির মধ্যে সংরক্ষণ করে রেখেছি আমার কাফনের সঙ্গে ওই শিশিটি রেখে দিও আমার সমাধি মাঝে শুধু নিবাসী নয় উম্মে সুলাইমের ভালোবাসা ছিল জীবনব্যাপী হজরত আবু তালহা রাদি আল্লাহ তাল আনহা বর্ণনা করেন হুনাইনের যুদ্ধের সময় দেখি কি উম্মে সুলাইমের হাতে একটি খঞ্জর আমি রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে জানালাম নবী সাল্লাহ আলী ওসাল্লাম ডেকে বললেন তুমি এটি দিয়ে কি করবে উম্মে সুলাইম বললেন কোনো বেইমান মুশ্রিককে নাগালে পেলে তার পেটে চালান করে দেব এই তো প্রেম শুধু সত্তা পর্যন্তই যা বন্দী নয় বরং আদর্শ পর্যন্ত ব্যক্ত এবং সেই আদর্শের জন্য জীবন বিলাতে কুণ্ঠিত নয় যে সেই তো সত্যপ্রেমিক